আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে ওই জালিম কাফিরদের জুলুম থেকে ওই জালিম কাফিরদের জুলুম থেকে মুসলিম কবে বাঁচবে আর কত মুসলিম মরবে আর কত মজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মজলুম কাঁদবে ওই দখলদারি সালিম ইহুদিবাদীরা মারছে কত মুসলিম কুড়ে কুড়ে বুকে ব্যথা নিয়ে বেঁচে আছে মাজলুম ফিলিস্তিন ওই দখলদারি জালিম ইহুদিবাদীরা মারছে কত মুসলিম কুড়ে কুড়ে বুকে ব্যথা নিয়ে বেঁচে আছে মাজলুম ফিলিস্তিন ইসরাইলের কবল থেকে ইসরাইলের কবল থেকে কবে ফিলিস্তিনি মুক্তি পাবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে মানবতা বিদ্বেষী সংস্থাগুলো মানবতার নাম দিয়ে মুসলিম রাষ্ট্র ইরা খেল পরমাণুর নাম দিয়ে মানবতা বিদ্বেষী সংস্থাগুলো মানবতার নাম দিয়ে মুসলিম রাষ্ট্র ইরাক খেল পরমাণুর নাম দিয়ে পশ্চিমা সন্ত্রাসী কখন বলো পশ্চিমা সন্ত্রাসী কখন বলো খতম হয়ে যাবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মারবে আর কত মজলুম কাঁদবে শুধু নয় কাশ্মীর ইরাক ফিলিস্তিন যত আছে মুসলিম দে ওই পশ্চিমাদের করলে অনুসরণ তিলে তিলে সব হবে শেষ শুধু নয় কাশ্মীর ইরাক ফিলিস্তিন যত আছে মুসলিম দেশ ওই পশ্চিমাদের করলে অনুসরণ তিলে তিলে সব হবে শেষ লড়তে হবে মুসলিম সকলে লড়তে হবে মুসলিম সকলে উদের তাড়াতে হবে আর কত মুসলিম মরবে আর কত মজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মজলুম কাঁদবে ওই জালিম কাফিরিদের জুলুম থেকে ওই জালিম কাফিরিদের জুলুম থেকে মুসলিম কবে বাঁচবে আর কত মুসলিম মরবে আর কত মজলুম কাঁদবে আর কত মুসলিম মারবে আর কত মাসলুম কাঁদবে জ্ঞানী নামে আছে যত কাপুরুষ যারা চাই শুধু গণতন্ত্র পশ্চিমাদের দালালি করে ওরা দেশে করে ষড়যন্ত্র জ্ঞানী নামে যত আছে কাপুরুষ যারা চাই শুধু গণতন্ত্র পশ্চিমাদের দালালি করে ওরা দেশে করে ষড়যন্ত্র দেশ প্রেমিক নামে দালাল দেরে দেশ প্রেমিক নামে দালাল দেরে দেশ থেকে তাড়াতে হবে আর কত মুসলিম মারবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মারবে আর কত মজলুম কাঁদবে আই মোরা সকলে যাই ভুলে যাই রুখে দাঁড়াই ষড়যন্ত্র ক্ষুদাদ্রোহী সব পিছনে ফেলে কায়েম করি শাসনতন্ত্র আই মোরা সকলে যাই ভুলে যাই রুখে দাঁড়াই ষড়যন্ত্র ক্ষুদাদ্রোহী সব পিছনে পেলে কায়েম করি শাসনতন্ত্র এ শাসন কায়েম করতে হলে দিনকে বিজয় করতে হলে তরুণকে বিপ্লব ঘটাতে হবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে ওই জালিম কাফিরদের জুলুম থেকে ওই জালিম কাফিরদের জুলুম থেকে মুসলিম কবে বাঁচবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে আর কত মুসলিম মরবে আর কত মাজলুম কাঁদবে কাঁদবে